তাখতে লন্ডন গেলায় অত বছর খেমনে রইলায় ফরু তাখতে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ দেশ বিদেশে অবস্থানরত প্রিয় শ্রোতা বন্ধুরা বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে অসামান্য অবদান রেখে আসছেন আমাদের প্রবাসী ভাই বন্ধু আপনজনরা এর মধ্যে যুক্তরাজ্য প্রবাসীদের সিংহভাগই হচ্ছেন সিলেটাঞ্চলের তাদের বেশিরভাগই বসবাস করছেন লন্ডন শহরে তাদের কথা দেশের কথা সিলেটের কথা সহ গ্রাম বাংলার সহজ সরল মানুষের মনের কথা কলিকে আবহমান বাংলার সুরের বাঁধনে ছন্দবদ্ধ করেছেন সিলেট লেখক ফোরামের প্রতিষ্ঠাতা সভাপতি শেকর সন্ধানী লেখক ছড়াকার গ্রন্থকার পতিকার সাংবাদিক ও কলামিস্ট আশির দশকের শক্তিমান কবি নাজমুল ইসলাম মকবুল আপনারা উপভোগ করবেন কবি নাজমুল ইসলাম মকবুলের কথা ও সুরি জাতীয় আন্তর্জাতিক অঙ্গনে সারা জাগানো কণ্ঠশিল্পী প্রতিভাবান শিল্পী আরিফ রব্বানির সুর ও কণ্ঠে সিলেটের আঞ্চলিক ভাষার বেশ কটি গান সহ ভিন্ন স্বাদের ভিন্ন আমেজের পাঁচ মিশালি গানের অনবদ্য সংকলন লন্ডনি ভাইসা হৃদয় ছোঁয়া একগুচ্ছ গানের অ্যালবাম লন্ডনি ভাইসা লন্ডনি ভাইসা লন্ডনি ভাইসা